এখানে কোকিলটাকে ভালোবাসার অনুরাগে এখানে কোকিলটাকে ভালোবাসার অনুরাগে এখানে শিল্পী কবি কাব্য লেখে মনের আবেগে এ আমার দেশ বাংলাদেশ এ আমার জন্মভূমি বাংলাদেশ এখানে কোকিল ডাকে ভালোবাসার অনুরাগে এখানে শিল্পী কবি কাব্য লেখে মনের আবেগে এ আমার দেশ বাংলাদেশ এ আমার জন্মভূমি বাংলাদেশ এখানে বিলে ঝিলে শাপলা ফোটে এখানে রোজ সকালে শুরু জোঠে এখানে বিলে ঝিলে শাপলা ফোটে এখানে রোজ সকালে শুরু জোঠে সকাল হলি কুহু কুহু কোকিল ডেকে যায় এ আমার দেশ বাংলাদেশ এখানে কোকিল ডাকে ভালোবাসার অনুরাগে এখানে শিল্পী কবি কাব্য লেখে মনের আবেগে এ আমার দেশ বাংলাদেশ এ আমার জন্মভূমি বাংলাদেশ বেহেশ এ মনে সুর তুলে দেয় রাখালবাসি এ মনে আশার আলো জাগায় চাষি এ মনে সুর তুলে দেয় রাখালবাসি এ মনে আশার আলো জাগায় চাষি জোয়ার এলে কুলু কুলু নদী বয়ে যায় এ আমার দেশ বাংলাদেশ এ আমার জন্মভূমি বাংলাদেশ এখানে কোকিলটাকে ভালোবাসার অনুরাগে এখানে শিল্পী কবি কাব্য লেখে মনের আবেগে এ আমার দেশ বাংলাদেশ এ আমার জন্মভূমি বাংলাদেশ